উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি বিশ্ব মুসলিম জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খোপ ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই নাই কোন ভেদা ভেদ নাই এক আল্লাহ এক রাসুল কোরআন আমাদের একটা আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই নাই কোন ভেদা ভেদ নাই এক আল্লাহ এক রাসুল কোরআন আমাদের একটা আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই কাশ্মীর লেবানন বসনিয়া আরাকান ফিলিস্তিন Chechnya Kashmir Lebanon Bosnia Arakan ফিলিস্তিন চেচিনিয়া কেউ নয় মোরা অচেনা কেউ কারণ মোরা অচেনা সব মুসলিম মিলে এক যেথায় যাবে কেউ পায় আঘাত যেথায় যাবে কেউ পায় আঘাত আমরাও সে আঘাত পাই আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই নাই কোন ভেদা ভেদ নাই এক আল্লাহ এক রাসুল কোরআন আমাদের একটা আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই এক স্রষ্টারে ধরাতে বাঁচি মোরা তার আলো বায়ুতে এক স্রষ্টার এই ধরাতে বাঁচি মোরা তার আলো বায়ুতে থাকবে না এখানে বৈষম্য থাকবে না এখানে বৈষম্য এই শিক্ষায় আমাদের কাম্য তাই তো মোরা আজ তাই তো মোরা জৈকতানে সাম্যের গান সবে গা আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই নাই কোন ভেদা ভেদ নাই এক আল্লাহ এক রাসুল কোরআন আমাদের এক মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই নাই কোন ভেদা ভেদ নাই এক আল্লাহ এক রাসুল কোরআন আমাদের একটা আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই আমরা মুসলিম ভাই ভাই